السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে আমরা সকলে অবগত হয়েছি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর হাদিস ইসলামের একটি অন্যতম উৎস আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ কিভাবে তার ওয়াদা অঙ্গীকার রক্ষা করতে পারে আল্লাহকে ভয় করলে সে বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম একটি ঘটনার মাধ্যমে কাহিনীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে আলোকে আমরা আবারও বলছিলাম যে এই ধরনের একটি ঘটনা শুধু নয় অসংখ্য ঘটনা রয়েছে কোরআন এবং সুন্নায় অসংখ্য কাহিনী রয়েছে যেগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর পর আস্থা রাখলে আল্লাহর পথে চললে আল্লাহ সুবহান নিষ্কৃতির পথ আমাদেরকে বের করে দেবেন মুক্তির পথ আল্লাহ আমাদেরকে বের করে দেবেন এতে কোনো সন্দেহ নেই সমস্যা হল আমাদের ইমানই দুর্বলতা আমরা আল্লাহর পর আস্থার ক্ষেত্রে দুর্বল আমরা আল্লাহর উপর সে ধরনের আস্থা রাখতে পারি না যার কারণে আল্লাহর পক্ষ থেকে সে ধরনের বিজয়ও আমরা পাচ্ছি না সেই ব্যক্তি যার ঘটনা আমরা বর্ণনা করেছি তিনি যেমন আল্লাহর পর আস্থা রেখেছিলেন আল্লাহ সুবাহানহতালা তাকে সেই ধরনের বিজয় দান করেছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম যেমনইভাবে হিজরতের সময় আল্লাহর উপর আস্থা রেখেছিলেন মোহাম্মদ সাল্লাহামকেও আল্লাহ সুবাহানহতালা সেই বিপদ থেকে মুক্তি দিয়েছেন ঠিক আমরা বিরতির পূর্বে আরেকটি ঘটনা বলছিলাম মুসা আলি হিসালাতুয়াসাল্লাম তিনি যখন সামনে সমুদ্র বিশাল পানি তার অনুসারীদেরকে নিয়ে তিনি ছুটছেন ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্যে আর পিছনেই দেখছেন সেই ফেরাউন বাহিনী তারা আক্রমণের জন্য খুব কাছে এসে গেছে এবং প্রস্তুত মুসা আলাই সালাতামের অনুসারীরা তাকে মুসা সালামকে জিজ্ঞাসা করলেন যে আমরা তো অতি শীঘ্রই তাদের কাছে পাকড়াও হয়ে যাব মুসা আলাই সালাতাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন জেনে রাখো ইন্না রব্বি সাইহাদিন আমার রব আমাকে কখনো বিপদে ফেলবেন না আমি তার পথেই তার দিনেই আমি রয়েছি তার উপরে আমি আস্থাশীল সুতরাং আমার রব অবশ্যই আমাদের কোনো পথের সন্ধান দেবেন এ বিপদ থেকে মুক্তির পথ আমাদেরকে তিনি দিবেন কথা বললেই আল্লাহ সুবাহ নির্দেশে মুসা আলহিসাম তার সেই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন সমুদ্রের পানিতে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবহান আলা বিশাল সেই সমুদ্রে বিশাল পানির মাঝে বিশাল পথ আল্লাহ সুবহান বের করে দিলেন সুবহান আসলেই আল্লাহ সুবহান প্রমাণ হচ্ছে এগুলি থেকে যে তিনি হলেন প্রকৃতপক্ষে সকল ক্ষমতার মালিক তিনি সবকিছু মুহূর্তের মাঝে অকল্পনীয়কে বাস্তবে পরিণত করে দিতে পারেন যা মানুষের চিন্তায় ছিল না এমন বিষয়টিকেও আল্লা সুবাহানুভালা বাস্তবে পরিণত করতে পারেন এমন ক্ষমতার এই মালিক আল্লাহ সুবাহানুভালা সুতরাং সেই আল্লাহকেই ভয় করা উচিত আজকে আমরা মানুষ হিসাবে বিভিন্ন জন বিভিন্ন দলে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন মতবাদে বিভিন্ন পক্ষে আমরা চলে যাই একজন অপরজনকে নিরপরাধ হিসাবেও নির্দোষ হিসাবেও নিজের স্বার্থের জন্য জুলুম নির্যাতন করতে কোনো কম করি না আপনাকে মনে রাখা দরকার আপনি আরেকজন দুর্বলকে তার উপর জুলুম করছেন এই দুর্বলের ডাক তো শোনার মতো আরেকজন আছেন আল্লাহ সুবাহ এই দুর্বলের আর্তনাদ শোনার মতো আরেকজন রয়েছেন যিনি আপনার চেয়েও অগণিত অসংখ্য দিক থেকে শক্তিশালী সুতরাং এই দুর্বলের ডাকেও আল্লা সুবহানা হুয়া তালা আপনাকে ক্ষতিগ্রস্ত করে দুর্বলকে সবল করে দিতে পারেন তার প্রমাণ আল্লাহ রাবুল্লাহ আলমিন মুসা ইসলামকে নির্দেশ দিলেন হে মুসা ফেরাউন বাহিনী যতই শক্তিশালী হোক না কেন তোমার লাঠি দিয়ে সেই সমুদ্রের পানিতে আঘাত হানো আঘাত হানার সাথে সাথেই আল্লা সুবহান দুই পার্শ্বে যেন দুই বিশাল পাহাড়ের মতো মাঝে বিশাল সুন্দর পথ আল্লাহ রাবুল্লাহ আলমিন তৈরি করে দিলেন যা মুসা ইসলামের অনুসারীরা কোনোদিন ভাবতেও পারেননি কোনোদিন কল্পনাও করেননি আল্লাহ সুবহান এমনই পথ তাদেরকে বের করে দিলেন মুসা আলাই সালাতাম এবং তার অনুসারীরা যেন ছিলেন অসহায় তারাই যেন সেই জালেম গোষ্ঠীর কাছে নির্যাতনের শিকার হবে হবে ভাব কিন্তু আল্লা সুবাহ মুসা তালা মুসা তার অনুসারীদের জন্য কি বিশাল মুক্তির পথ তাদেরকে বের করে দিলেন মুসা আলহিসাম তার অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের এই বিশাল পথ দিয়ে এপার থেকে সে পার চলে গেলেন কিন্তু মুসা আলাহিসাল্লামকে আক্রমণের জন্য ফেরাউন সহ ফেরাউন বাহিনী পিছন দিক থেকে তাদের ধাওয়া থেমে যায়নি তারাও সুন্দর পথ দেখে তারাও তাদের ধাওয়া আক্রমণ অব্যাহত রেখেছে তাদের বিশ্বাস ছিল না তারা ভাবতে পারেনি যে আল্লাহ সুবাহানা হুয়া যিনি সব সকল ক্ষমতার মালিক তিনি বিপদগ্রস্তকে এই বিশাল সমুদ্রের মাঝে পথ তৈরি করে দিয়ে বিপদ মুক্ত করতে পারেন আর যারা বিপদ চাপাচ্ছিল তাদেরকেই এই বিশাল সমুদ্রে বিপদগ্রস্ত করতে পারেন আল্লাহ সুবাহ এই ধারণা তাদের ছিল না তারা মনে করেছে মুসা তার অনুসারীরা যেমন এই সমুদ্রের পথ দিয়ে তারা অতিক্রম করেছে আমরাও তাদেরকে ধাওয়া করব সেই পথ দিয়ে অতিক্রম হব আল্লাহ সুবাহ ফেরাউন ও তার বাহিনী যখন মাঝ পথে পৌঁছে যায় যে আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিয়ে পানিকে স্থির রেখে পানের মাঝে রাস্তা তৈরি করে দিয়েছেন সেই আল্লাহর এই নির্দেশে পানির স্থিরতা দূর হয়ে পানি সম্পূর্ণ একাকার হয়ে রাস্তা হারিয়ে গিয়ে ফেরাউন ও তার বাহিনী যতই শক্তিশালী হোক না কেন তারাই সেখানে অসহায় এবং বড় ধরনের বিপদগ্রস্ত শুধু বড় ধরনের বিপদগ্রস্ত নয় এই সমুদ্রেই সেই ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ সুবাহ পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শিক্ষণীয় বিষয়ে এই কাহিনী হতে আল্লাহ সুবাহ তার উপর আস্থাশীল ছিলেন তার উপর পূর্ণ ইমানদার ছিলেন মুসা আলাই সালাতাম তার অনুসারীরা আল্লাহ সুবাহ বলেন ওমাইয়াল্লাহরাজা যে আল্লাহর উপর আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার নিষ্কৃতির পথ বের করে দেন আরেক আয়াতে আল্লাহ সুবহান বলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ সুবহান বিপদ থেকে মুক্তির জন্য মুক্তি করার ক্ষেত্রে তার জন্য যথেষ্ট অতএব আমরা ওই হাদিসের কাহিনীতেও শুনলাম সে ব্যক্তিকে বিপদ থেকে তার ওয়াদা অঙ্গীকার পূরণের জন্য আল্লাহ সুবহান তার জন্য যথেষ্ট হলেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকেও নিরাপদে মক্কা থেকে মদিনায় পৌঁছাতে আল্লাহ সুবাহানহতলা যথেষ্ট হলেন মুসা আলি সালাতাম ও তার অনুসারীদেরকেও ফেরাউনের আক্রমণ থেকে ধাওয়া থেকে বিপদ থেকে বাঁচানোর ক্ষেত্রেই আল্লাহ সুবাহানহতালা যথেষ্ট হলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এত সব ঘটনা যেগুলি বাস্তব কাল্পনিক ঘটনা নয় যা বাস্তব পৃথিবীতে ঘটেছে ইসলাম কোরআন এবং সুনার বৈশিষ্ট্য হল এটি অন্য কোনো নবেল নাটকের বইয়ের মতো নয় যেগুলি সম্পূর্ণ মিথ্যা ও বানাওটি বরং কোরআন ও সুনার বৈশিষ্ট্য হল এতে যা কিছু ঘটনা কাহিনী বর্ণনা করা হয়েছে সেগুলি বাস্তব পৃথিবীতে ঘটেছে যার ভিত্তি রয়েছে এমন কাহিনী কোরআন ও সুন্না বিশেষ করে রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসের যে কাহিনীগুলি আমরা বর্ণনা করছি সে ধরনের বাস্তব কাহিনীগুলি রয়েছে রাসুল সাল্লামের হাদিসে এ কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে হতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ইমানদার হতে হবে আল্লাহর পর পূর্ণ আস্থাশীল সুপ্রিয় দর্শক শ্রোতা এ প্রসঙ্গে একটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই আল্লাহ সুবাহ প্রতি আস্থা আল্লাহর উপর ভরসা একথার অর্থ কি বা কিভাবে আল্লাহর উপর ভরসা হবে একজন ব্যক্তি তিনি মনে করলেন যে আল্লাহ রেজেকের মালিক আল্লাহর উপর ভরসা করে আমি ঘরে বসে থাকব কোনো কাজকর্ম করব না রেজেক আমার কাছে চলে আসবে আসলে এটি কখনো আল্লাহর উপর ভরসা নয় ইসলাম এমনই ভরসার কখনো নিয়ম রাখেনি ইসলামে আল্লাহর পর ভরসা এর অর্থ হল আপনি আপনার কাজটাকে সম্পাদন করার জন্য শরীয়ত সম্মত যে মাধ্যম বা পন্থা রয়েছে সেটি আপনি অবলম্বন করবেন এবং আল্লাহ সুবাহর উপর আস্থা রাখবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আপনার মুক্তির পথ বের করে দিবেন যেমন হাদিসের কাহিনী থেকে যে ঘটনাটি আমরা শুনেছি সেই ব্যক্তি অপর ব্যক্তির কাছে যে ঋণ গ্রহণ করেছিলেন নির্দিষ্ট সময়ে তাকে পৌঁছে দেওয়ার জন্য ওয়াদা দিয়েছিলেন নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছানোর জন্য আন্তরিকভাবে অনেক চেষ্টা করেছেন কিন্তু সেই পানিপথের কোনো বাহন না পাওয়ার কারণে পৌঁছানো সম্ভব হয়নি সে ব্যক্তি কখনো বলেননি এটা যেহেতু পৌঁছানো সম্ভব হলো না অতএব ঘরেই বসে থাকি আল্লাহ আমার এটা পৌঁছায় দিবেন এমন তিনি কখনো মনে করেননি বরং তিনি তার সাধ্যপক্ষে বিকল্প কোনো পথ অবলম্বন করেছেন এবং আল্লাহর উপর ভরসা করেছেন যে আল্লাহ সুবাহ আমার এই পথের মাধ্যমেও ইনশা আল্লাহ যিনি আমাকে এ কর্জে হাসানা দিয়েছেন ঋণ দিয়েছেন তার কাছে আল্লাহ এটি পৌঁছিয়ে দিবেন আল্লাহ সুবাহ কাছে এভাবে তিনি আবেদন করেছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন তাই আল্লাহ সুবাহ তার সেটিকে পৌঁছিয়ে দিয়েছেন অতএব আল্লাহর উপর ভরসা এর অর্থ এই নয় আপনি ঘর থেকে বের হচ্ছেন আপনার ঘরের দরজা খুলে রেখে চলে গেলেন আর বললেন যে আল্লাহর উপর ভরসা করে আমি যাচ্ছি আমার ঘর যেন হেফাজতে থাকে ইসলামের নিয়ম এমন নয় ইসলামের নিয়ম হলো আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সাধ্যপক্ষে আপনি সংরক্ষণ করার চেষ্টা করবেন ঘরের দরজা বন্ধ করবেন তালাবদ্ধ করবেন এরপর আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এটাই হচ্ছে ইসলামে ভরসার বিষয় ওই বিভিন্ন রকমের ব্যক্তিদেরও আমরা কথা শুনি যে তারা বলেন ফানাফিল্লা হয়ে গেছেন আল্লাহর উপর ভরসা রুজি রোজগারের জন্য কোনো চেষ্টা নেই কোনো কাজকর্ম নেই তার কাছে নাকি এমনি সবকিছু চলে আসবে না ইসলাম এমন বিষয় দেয়নি ইসলাম আপনাকে আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দিয়েছেন এবং শরীয়তসম্মত মাধ্যম আপনাকে অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছে ইসলাম কারণ আবার মনে রাখতে হবে এটা যে কোনো কিছু মাধ্যম অবলম্বন করলেই যে আপনি পাবেন তা কখনো নয় উদাহরণস্বরূপ একজন ব্যক্তি তিনি একজন রিক্সা চালক প্রতিদিন সকালের ন্যায় প্রতিদিনের ন্যায় তিনি সকালে রিক্সা নিয়ে বের হলেন আল্লাহ সুবাহর উপরও ভরসা রাখলেন আল্লাহ সুবাহ তাকে তৌফিক দিলেন তিনি দিনের শেষে তার পরিবারের জন্য রুজি রোজগার করতে সক্ষম হলেন অপর ব্যক্তি তিনিও বের হলেন কিন্তু দেখা যায় যে সারাদিন চলে যায় কিন্তু তবু তিনি পরিবারের রুজি রোজগার তো দূরের কথা তার যে দৈনিক একটা জমা দিতে হয় সেটাও তার পক্ষে সংগ্রহ করা সম্ভব হল না কারণ আল্লাহ সুবাহ তাকে তৌফিক দেননি সে চেষ্টা করেছে ঠিকই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাকে দেন নাই তাই সে পায়নি তাই মনে রাখতে হবে আল্লাহর কাছে আস্থা ভরসা রাখবো চেষ্টা করার মাধ্যমে আবার এই ধরনের কখনো মনে করা যাবে না যে আমি চেষ্টা করলেই পাবো আল্লাহ না দিলেও পাবো তা কখনো নয় একজন মুসলিম তাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ দেওয়ার মালিক এরপরে তাকে আল্লাহর নির্দেশে চেষ্টা করতে হবে তাহলে ইনশা আল্লাহ সে পাবে আর যদি সে মনে করে শুধু চেষ্টা করে আমি পাবো আল্লাহ দেওয়ার মালিক বলে মনে করে না বিশ্বাসও করে না আস্থাও রাখে না তাহলে তার পক্ষে ইমানদার হওয়াই কখনো সম্ভব নয় পাওয়া তো দূরের কথা সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা আজকের এই অধিবেশনে এ হাদিসগুলি থেকে এ হাদিসের কাহিনী থেকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনী থেকে মুসা আলি সালাতামের এ গুরুত্বপূর্ণ ঘটনা থেকে এ শিক্ষায় লাভ করতে পারি যা আমাদেরকে সর্বমুহূর্তে আল্লাহ সুবাহর উপর আস্থা রাখতে হবে আর আল্লাহ সুবাহ উপর আস্থা মানেই হচ্ছে শরীয়তসম্মত পন্থা অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করেই আমাকে কাজে নামতে হবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাকে আমার সেই চাওয়া পাওয়া তিনি পূরণ করবেন কারণ আল্লাহ সুবাহ তিনি হলেন সবকিছুর ক্ষমতার মালিক সবকিছু দেওয়ার মালিক আবার সবকিছু নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ তিনি সুপ্রিয় দর্শক শ্রোতা এমনইভাবে আরো আমরা যদি লক্ষ্য করি অসংখ্য হাদিসের কাহিনী আমাদেরকে বিষয়গুলি স্মরণ করে দেয় আমরা শুনেছি সে একজন বড় সম্পদশালী কারণের ঘটনা কারণ আল্লাহ সুবাহ তাকে এত সম্পদ দিয়েছিলেন যেই সম্পদগুলি যে সমস্ত গোদামে রাখা হতো সেই গোদামগুলির চাবিগুলি বহনের জন্য একটি বাহিনীর প্রয়োজন হতো এমন সম্পদ আল্লাহ সুবাহ সেই কারণকে দিয়েছিলেন কিন্তু এ কারণ আল্লাহ সুবাহানা স্বীকার করেনি আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহকে মেনে নেয়নি যার ফলে সে কারণ এ বিশাল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মানুষের চোখের সামনে আল্লাহ সুবাহ তাকে জমিনে ডাবিয়ে দিয়েছেন এ বিশাল সম্পদ তাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারেনি সুতরাং সময় থাকলেই অর্থ থাকলেই আপনি যে এ ধরনের বিপদমুক্ত হতে পারবেন তা কখনো নয় বিপদ মুক্তি বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আপনি যখন আল্লাহর উপর আস্থা রাখবেন এবং বিপদ থেকে মুক্তির জন্য মাধ্যম অবলম্বন করবেন শরীয়ত সম্মত ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে সে বিপদ থেকে রক্ষা করবেন সেই বিশাল অর্থ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কারণের যেমন কোনো কাজে আসেনি সেই ফেরাউন বিশাল বাহিনীর মালিক হওয়া সত্ত্বেও তার বাহিনী দিয়ে কোনো কাজে আসেনি সে নমরুদের বিশাল শক্তি সামর্থ্য বাহিনী থাকা সত্ত্বেও তা দিয়ে সে আল্লাহর আজাব থেকে মুক্তি কখনো পায়নি ঠিক অনুরূপভাবে আরো বহু কিছু নজির আমাদের সমাজে আমাদের পরিবেশ প্রেক্ষাপটে অসংখ্য এর নজির রয়েছে আমরা সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করব আমাদের জীবনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে নেব আমাদের সবকিছুর মালিক সবকিছুর উৎস হিসাবে আল্লাহ সুবাহানহতালাকে গ্রহণ করব যার ফলে দুনিয়াতেও আমরা সফল হতে পারব এবং আখেরাতেও আমরা সফল হতে পারব আল্লাহ সুবহান আমাদেরকে সে পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته آه.